খাওলাহ আনসারিয়া হ্রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে কিছু লোক আল্লাহর দেয়া সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে কেয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত